জাগো জাগো মুজাহিদ ভঙ্গ ভঙ্গ তবে এই তো সময় আমাদের জাগো জাগো মুজাহিদ ভাঙো ভাঙো তবে এই তো সময় আমাদের চলো চলো অজুরি চলো উঠি করেছি দুটিতে আঘাত ভুলনে জাগো জাগো মুজাহিদ ভাঙ্গো ভাঙো তবে এই তো সময় আমাদের চলো চলো অজুরি লড়া উঠি করেছি দুটিতে আঘাত ভুবনে ঘুমাবে আর কত তুমি ওই দেখো বেলা ডুবি ডুবি ঘুমাবে আর কত তুমি ওই দেখো বেলা ডুবি ডুবি ঘুমাবে আর কত তুমি ওই দেখো বেলা ডুবি ডুবি মানজি এখনো দূরে মানজি এখনো দূরে ভাগো ভাগো ভাগনি জাগো জাগো মুজাহিদ ভাগো ভাগো তবনি নেই কো সময় আমাদের চলো চলো লড়া উঁচু করে শীত আধার ভুবনে ওই দেখো গর্জে আকাশ শীতল তাহারালো বাতাস ওই দেখো গর্জে আকাশ শীতল তাহারালো বাতাস ওই দেখো গর্জে আকাশ শীতল তাহারালো বাতাস কর্ণ ফাটা গর্জ কর্ণ ফাটা গর্জ ভয়ে কাপে চারিদিক জাগো জাগো মুজাহি ভাঙো ভাঙো কবলি এই তো সময় আমাদের চলো চলো অভেবি লড়া উঁচু করেছি দুটিতে আধার ভুবনে ওই শোনো কাঁদে মজলু কেড়ে নিল আহার ঘুম ওই শোনো কাঁদে মজলু তৃষিত মাবন কাতরা তৃষিত মাবন কাতরা জাগো জাগো নির্ভীক জাগো জাগো মুজাহিদ ভাঙো ভাগো তবনি এই সময় আমাদের চড়ো চড়ো ওহিদি লড়ো উঁচু করেছি টুটিতে আধার ভুবনে জাগো জাগো মুজাহিদ ভাঙো ভাঙো তবনি এই সময় আমাদের চলো চলো ওহিদি লড়ো উঁচু করেছি টুটিতে আধার ভুবনে জানো জানো মুজাহিদ ভাঙো ভাঙো তবনি এই কো সময় আমাদের চলো চলো অভিজিৎ লড়াই উঁচু করে শীত রুটিতে আঘাত ভুবনে